ওই পাহাড়ের চূড়ায় আমি শুনেছি প্রভু তোমারি নাম ওই মিনারে চূড়ায় ঘেসে শুনেছি প্রভু তোমারি নাম ওই পাহাড়ের চূড়ায় আমি শুনেছি প্রভু তোমারি নাম ওই মিনারের চূড়ায় ঘেসে শুনেছি প্রভু তোমারি নাম তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান ওই পাহাড়ের চূড়ায় আমি শুনেছি প্রভু তোমারি নাম ওই মিনারের চূড়ায় ঘেসে শুনেছি প্রভু তোমারি নাম তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তোমার নামের তসবি জপে সাগর পাহাড় ঝর্ণা ধারা তোমার নামের জিকির করে কাটাতে চাই সারা বেলা তোমার নামের তসবি জপে সাগর পাহাড় ঝর্ণা ধারা তোমার নামের জিকির করে কাটাতে চাই সারা বেলা দিন রজনী জিকির করে দিন রজনী জিকির করে তুমি প্রভু মহিয়া তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান ওই পাহাড়ের চূড়ায় আমি শুনেছি প্রভু তোমারি না ওই মিনারের চূড়ায় ঘেসে শুনেছি প্রভু তোমারি নাম তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান সাঝের বেলায় পাখি ডাকে কুহু কুহু তোমার শানে তোমার কোরআনের লাহরিতে হৃদয়ে আমার আবে জাগে সাঝের বেলায় পাখি ডাকে কুহু কুহু তোমার শানে তোমার কোরআনের লাহরিতে হৃদয়ে আমার আবেগ জাগে তুমি প্রভু কবুল করো তুমি প্রভু কবুল করো ও গো প্রভু মহিয়া তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান ওই পাহাড়ের চূড়ায় আমি শুনেছি প্রভু তোমারি নাম ওই মিনারের চূড়ায় ঘেসে শুনেছি প্রভু তোমারি নাম তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন নবধনী শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় ভোর বিহানে নবধ্বনি সম্পর্কে বিস্তারিত জানতে লগ ইন করুন W W W dot Facebook dot com slash Nabadhwani ICF সুস্থ সংস্কৃতি বিকাশের প্রত্যাশায় আল্লাহ হাফিজ কম